নেই তাই জিহাদ নেই এই জাতীয় কথার কোনো সরাই ভিত্তি নেই এবং পূর্ববর্তী ও পরবর্তী ওলামা একরামের অবস্থানের আলোকে এই কথা স্পষ্টভাবে বাতিল প্রমাণিত হয় শুধু তাই নয় এ ধরনের কথার মধ্যে চরমপন্থী চিন্তাধারা ও আকিদাও লুকিয়ে থাকে কিংবা এ জাতীয় কথা চরমপন্থী চিন্তার জন্ম দেয় আজকের পর্বে আমরা আলোচনা করব জিহাদের ব্যাপারে ব্যাপকভাবে প্রচলিত আরেকটি ভুল ধারণা ও সংশয় নিয়ে যা অনেক আন্তরিক ভাই বোনকে ইসলামের এই মহান ইবাদতের ব্যাপারে বিভ্রান্ত করেছে এবং বিদাহাতের দিকে নিয়ে গেছে এই সংশয়টি হল শাসক ছাড়া জিহাদ নেই অনেক আলিম ও দায়ীকে দেখা যায় যারা দাবি করেন শাসক ছাড়া জিহাদ নেই অথবা তারা বলেন রাষ্ট্রপ্রধান ছাড়া জিহাদ নেই অথবা তারা বলেন ইসলামী রাষ্ট্র ছাড়া জিহাদ নেই অথবা তারা বলেন যে বাদশাহ রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী যখন জিহাদের ঘোষণা দেবেন তখন জিহাদ হবে তার আগে না এরকম কিছু বক্তব্য আমরা এখন দেখব আর যেটা যুদ্ধ বিগ্রহ এটা রাষ্ট্রীয় দায়িত্ব এটা হলো রাষ্ট্রীয় দায়িত্ব আল ইমাম জুন্নাত ইমাম হলো ঢাল ইউকাতলবিন ওরাই একজন রাষ্ট্রনায়কের পেছনে থেকে যুদ্ধ চলবে একটা রাষ্ট্রীয় তত্ত্বাবধানে কি চলবে যুদ্ধ চলবে এই জন্য রাষ্ট্রপ্রধান রাষ্ট্রীয় নেতৃত্বের বাইরে কোনো কেতালের জিহাদ হয় না জিহাদ বৈধ হওয়ার জন্য যায় হওয়ার জন্য শর্ত হল রাষ্ট্রপ্রধান থাকবে ইন্নামাল ইমামু জুন্নাতুল রাষ্ট্রপ্রধান থাকবে তার অর্ডার থাকবে তার নেতৃত্বে তার অর্ডারে তার হাই কমান্ডে জিহাদ চলছে জিহাদের ঘোষণা দিবে রাষ্ট্রপ্রধান রাষ্ট্রপ্রধান রাষ্ট্রপতি অথবা প্রধানমন্ত্রী ঘোষণা দিতে হবে জেহাদের অন্য কোন ব্যক্তি জেহাদের ঘোষণা দিলে আপনি আমি জেহাদে নামা যাবে না নামি মারা গেলে সেখানে শহীদ হবেন না জাহান নামে যাবেন প্রথম কথা হচ্ছে যে ইসলামের জেহাদ কিংবা যুদ্ধের মূলনীতি হচ্ছে এটা ইসলামের রাষ্ট্রের নেতৃত্বে হতে হবে ওলামাইকে রাম আসলে যেটি রেকমেন্ড করেছেন কোরআন এবং হাদিসের আলোকে সেটি হচ্ছে রাষ্ট্রের অনুমোদন এবং সমর্থন নিয়েই যুদ্ধযাত্রা করা উচিত বা শুরু করা উচিত জেহাদ ঘোষণা করবে রাষ্ট্রপক্ষ মানে রাষ্ট্রীয় পক্ষ রাষ্ট্র নেতা জেহাদ ঘোষণা করবে জেহাদ তো আম পাবলিক ঘোষণা করতে পারে না আলে মোলামা করতে পারে না যতক্ষণ না রাষ্ট্র নেতা ঘোষণা করেছে জেহাদের জন্য একটা বড় শর্ত হচ্ছে অবশ্যই একজন স্বীকৃত রাষ্ট্রপ্রধান স্বীকৃত হইতে নিজে বানাই বানাই বললে হবে না যে আমি রাষ্ট্রপ্রধান স্বীকৃত সবাই স্বীকৃত রাষ্ট্রপ্রধানের অধীন হতে হবে জেহাদটা বাংলাদেশ সরকার যদি বলে চলো যুবকরা আমি আগে যাবো সকলের বক্তব্যই মোটামুটি একই রকম আর তা হলো জিহাদ করবে রাষ্ট্র জিহাদ হতে হবে শাসকের অধীনে শুধু তাই না তারা এও দাবি করেছেন যে রাষ্ট্রের অধীনে ছাড়া যে জিহাদ হয় তা জিহাদ নয় কার্যত তাদের বক্তব্যের অর্থ হল বর্তমান যেসব মুসলিম ভূখণ্ড আছে সেগুলোর শাসকদের অনুমোদন ছাড়া কোনো জিহাদ হতে পারে না জিহাদ হতে হবে সিসি সালমান এরদোগান হাসিনা অথবা এদের মতো অন্যান্যদের অধীনে অন্যথায় সেটা জিহাদ তো হবেই না বরং এই আলিমগণের ভাষ্যমতে যারা এমন কাজে অংশগ্রহণ করতে গিয়ে মৃত্যুবরণ করবে তারা জাহান্নামি হবে এই আলিমগণ ও তাদের ঘরানার অন্যান্যরা ছাড়াও আরো কিছু ভাই এই সংশয়ে ভুগে থাকেন কথিত ইসলামী গণতন্ত্রের মানহাজ তথা পদ্ধতিতে বিশ্বাসী অনেক ভাইকে যেমন বলতে দেখা যায় যে মদিনায় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হবার পরই কেবল জিহাদ হয়েছে তার আগে হয়নি অতএব জিহাদ হবে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার পর আবার সেনাবাহিনীর কাছ থেকে নুসরত খোঁজার মানহাজে বিশ্বাসী অনেক ভাইও একথা বলে থাকেন অর্থাৎ তারা ইসলামী রাষ্ট্রের অস্তিত্বকে জিহাদের আবশ্যিক পূর্বশর্ত বানান এখন আমরা দেখব আমাদের এই আলিম ও ভাইদের এই দাবি কতটুকু সঠিক এ ব্যাপারে আমরা ধাপে ধাপে অগ্রসর হব এই পর্বে আমরা শুধু দেখব এই ব্যাপারে উম্মতের হকপন্থী পূর্ববর্তী আলিম ও ইমামগণের বক্তব্য কি আমরা এমন ব্যক্তিদের বক্তব্য আনব যাদের অবস্থান ও আইমের ব্যাপারে প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই শাসক ছাড়া জিহাদ নেই সালফে সালেহীন ও সমস্ত উম্মার ইজমা অনুযায়ী এ মতের কোনো ভিত্তি নেই এটি একটি স্পষ্ট ভ্রান্ত মত যা সুস্পষ্ট আয়াত ও হাদিস এবং সরাই নীতি ও ফিকহি মূলনীতির সাথে সাংঘর্ষিক মুসলিম ফিক শাস্ত্রবিদ বা ফকিহগণ জিহাদকে দুই প্রকারে বিভক্ত করেছেন আক্রমণাত্মক জিহাদ বা জিহাদে একদামি প্রতিরক্ষামূলক জিহাদ বা জিহাদে দেফাই প্রথম প্রকার হল আক্রমণাত্মক জিহাদ আর তা হল শত্রু ভূমিতে গিয়ে শত্রু তালাশ করা সাধারণত এই প্রকারের জিহাদের জন্য খলিফাকে শর্ত করা হয় কিন্তু এই ধরনের জিহাদও যে খলিফাকে ছাড়াই হতে পারে এমন মত এসেছে আলিমদের কাছ থেকেই যেমন হাম্বুলি মাঝাবের ইমাম ইবনে কুদামা রাহিমাহুল্লাহ বলেছেন فإن عدم الإمام لم يؤخر الجهاد لأن مصلحته تفوت بتأخيره وإن حصلت غنيمة قسمها أهلها على موجب أحكام الشرع যদি খলিফা না পাওয়া যায় তাহলে জিহাদকে বিলম্বিত করবে না কেননা বিলম্ব করার দ্বারা জিহাদের ফায়দা নষ্ট হয়ে যাবে সেক্ষেত্রে যদি কোনো গনিমত অর্জিত হয় তাহলে তার শরীয়তের আহকাম মোতাবেক গনিমতের হকদারদের মাঝে বন্টন করে দিবে সুতরাং যদি ইমাম বা খলিফা বা রাষ্ট্রপ্রধান বিদ্যমান থাকা যদি জিহাদ শুদ্ধ হওয়ার আবশ্যিক শর্ত হতো তাহলে শাসকের অবর্তমানে জিহাদ বন্ধ করে রাখা এবং এমন শাসক না পাওয়া যাওয়া পর্যন্ত জিহাদকে বিলম্বিত করা ওয়াজিব হতো এবং মুসলমানদের কল্যাণের স্বার্থে জিহাদ চালিয়ে নেওয়ার অবকাশ থাকত না গণিমত গ্রহণ করাও বৈধ হতো না কিন্তু ইবনে কুদামা আল মাকদিসি বলেছেন ইমাম না থাকলেও জিহাদ বিলম্বিত করা যাবে না একইভাবে তিনি আরো বলেছেন যে লায়াক রুজুনা ইল্লা ইদনিল আমির لأن أمر الحرب موكل إليه إلا أن يتعذر استئذانه لمفاجأة عدوهم لهم فلا يجب استئذانه لأن المصلحة تتعين في قتالهم والخروج إليهم لتعين الفساد في تركهم তারা খলিফার অনুমতি ছাড়া বের হবে না কেননা যুদ্ধের বিষয়টি তার দায়িত্বে দেওয়া হয়েছে তবে যদি শত্রুর আকস্মিক হামলার কারণে তার কাছ থেকে অনুমতি গ্রহণ করা অসম্ভব প্রায় হয়ে যায় তাহলে তখন অনুমতি গ্রহণ ওয়াজিব থাকবে না ক্ষতিটি শত্রুর সাথে লড়াই না করা ও জিহাদে বের না হওয়ার মাঝে নির্দিষ্ট হয়ে যাওয়ার কারণে ও বেরিয়ে পড়ার মধ্যে কল্যাণ নির্ধারিত হয়ে যাওয়ার কারণে অর্থাৎ খলিফা বা ইমাম বিদ্যমান থাকা অবস্থাতেও যদি মুজাহিদদের জন্য তার কাছ থেকে অনুমতি গ্রহণ করা অসম্ভব প্রায় হয়ে যাবে তখনও জেহাদ বিলম্বিত করা ওয়াজিব না প্রয়োজনের তাগিদে খলিফার অনুমতি ছাড়াই তাদের জন্য জিহাদ চালিয়ে যাওয়া বৈধ সুতরাং যদি খলিফা শাসক বা রাষ্ট্রপ্রধানের বিদ্যমান থাকা ও তার অনুমতি গ্রহণ আক্রমণাত্মক জিহাদ শুদ্ধ হওয়ার জন্য শর্তই হতো তাহলে তার অবর্তমানে জিহাদ শুদ্ধ হতো না এবং খলিফা বা শাসক বিদ্যমান থাকার সময়ও প্রয়োজনের সময় অনুমতি ছাড়া জিহাদ শুদ্ধ হতো না কেননা শর্ত তাকে বলা হয় যার শূন্যতায় যার জন্য তাকে শর্ত করা হয়েছে তার শূন্যতাও আবশ্যিক এ কথাটি হয়তো অনেকের কাছে জটিল মনে হতে পারে তাই সহজে বোঝার জন্য বলছি নামাজের জন্য শর্ত হচ্ছে উজু আর উজুর শূন্যতাই নামাজের শূন্যতাও আবশ্যক উজু না থাকলে নামাজ হবে না কিন্তু ফুকাহে কালাম কি বলছেন জিহাদ আর খলিফা বা রাষ্ট্রপ্রধানের সম্পর্ক নামাজ আর উজুর সম্পর্কের মতো নয় যদি খলিফা বা রাষ্ট্রপ্রধান বিদ্যমান থাকা জিহাদের শর্ত হতো তাহলে খলিফা বা রাষ্ট্রপ্রধানের অনুপস্থিতিতে জিহাদ বন্ধ রাখা আবশ্যিক হতো অথচ এখানে এই দুই প্রকারের আক্রমণাত্মক জিহাদকে ফুকায় কেরাম নাকচ করেননি এর দ্বারা বোঝা গেল খলিফা বিদ্যমান থাকা এই প্রকারের জিহাদ শুদ্ধ হওয়ার জন্য শর্ত নয় বরং উভয় অবস্থাতেই বিপচ্ছ বিষয় হল মুসলমানদের কল্যাণ নিশ্চিত করা ও ক্ষতি দূর করা যেমনটি ইবনে কুদামা রাহিমহল্লা বলেছেন কাজেই আমরা দেখলাম আক্রমণাত্মক জিহাদের ক্ষেত্রেও রাষ্ট্র বা রাষ্ট্রপ্রধান বা শাসক ইত্যাদি ছাড়া জিহাদ নেই এমন কথা ঢালাওভাবে বলা যাবে না এবং এটি নব উদ্ভাবিত কোনো কথা নয় ফুকাহে কেরামেরই কথা এখানে একটি বিষয় পরিষ্কার করে নেওয়া দরকার আমরা যখন বলছি জিহাদের জন্য ইমাম শর্ত নয় তখন আমরা ইমাম বলতে বুঝাচ্ছি খলিফা এবং আমরা যেই আলিমদের বক্তব্য শুনলাম তাদের গৃহীত অর্থ অনুযায়ী রাষ্ট্রপ্রধান আমরা কথা বলছি না যে যারা জিহাদ করবে তাদের কোনো খাস ইমাম বায়নাতা থাকবে না দ্বিতীয় প্রকারের জিহাদ হলো শত্রুদের থেকে মুসলিম ভূমির প্রতিরক্ষামূলক জিহাদ আর আমাদের আলোচনা মূলত এই ধরনের জিহাদ নিয়েই কারণ বর্তমানে পৃথিবীতে যত জায়গায় জিহাদ হচ্ছে সেগুলোর সবই প্রতিরক্ষামূলক জিহাদ বর্তমানে যখন জিহাদ ফরজ হবার ব্যাপারে প্রশ্ন করা হয় জিহাদের হুকুমের ব্যাপারে প্রশ্ন করা হয় তখন মূলত রক্ষণাত্মক জিহাদ বা জিহাদে দেফাইর কথাই বোঝানো হয় আমরা উপরে যেসব আলিমদের বক্তব্য শুনলাম তাদেরকেও মূলত রক্ষণাত্মক জিহাদের ব্যাপারেই প্রশ্ন করা হয় এই প্রকারে খলিফা বা ঝান্ডা থাকাটা শর্ত নাকি শর্ত না তা আরো অধিকতর স্পষ্ট ও পরিষ্কার এবং উপরোক্ত অনেক আলিমদের নিজেদের অন্যান্য বক্তব্য দ্বারাই তাদের এই বক্তব্যগুলো খণ্ডন করা যায় পরবর্তীতে আমরা সেগুলো দেখব কিন্তু তার আগে আমরা এই ব্যাপারে উম্মার পূর্ববর্তী ওলামায় কেরাম ও ইমাঙ্গনের বক্তব্য দেখব আমরা প্রথমে শুরু করব শেখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলী এর বক্তব্য দিয়ে যাকে সালাফিগণ তাদের শায়েখ দাবি করে থাকেন তিনি বলেছেন وأما قتال الدفع فهو أشد أنواع دفع الصائل عن الحرمة والدين واجب إجماعا فالعدو الصائل الذي يفسد الدين والدنيا لا شيء أوجب بعد الإيمان من دفعه فلا يشترط له شرط كالزاد والراحلة بل يدفع بحسب الإمكان وقد نص على ذلك العلماء أصحابنا وغيرهم আর প্রতিরোধমূলক যুদ্ধ এটি জিহাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রকার মুসলিমদের দিন ও সম্মান রক্ষার্থে আগ্রাসী শত্রুকে প্রতিরোধ করা সর্বসম্মতিক্রমে ওয়াজিব যে আগ্রাসী শক্তি মুসলিমদের দিন দুনিয়া উভয়টিকে নস্বাত করে ইমান আনার পর তাকে প্রতিরোধের চেয়ে আর কোনো গুরুত্বপূর্ণ ওয়াজিব নেই আর এই ক্ষেত্রে কোনো শর্ত প্রযোজ্য নয় বরং সামর্থ্য অনুযায়ী প্রতিরোধ করতে হবে আর এই ব্যাপারটি আমাদের ফুকাহাগণ ও অন্যান্য ফুকাহাগণ স্পষ্টভাবে বর্ণনা করেছেন লক্ষ্য করুন ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাই বলছেন আর এই ক্ষেত্রে কোনো শর্ত প্রযোজ্য নয় বরং সামর্থ্য অনুযায়ী প্রতিরোধ করতে হবে তিনি আরো বলেন ইদা দখল আলা আদু বিলাদ আল ইসলাম ফালা রাইবা আন্নাহু ইয়াজিবু দাফউহু আল ফাল ইদ বিলাদুল ইসলাম কুল্লুহা বিমানজিলাতিল বালদাতিল ওয়াহিদা ওয়া আন্নাহু ইয়াজিবু নাফিরু ইলাইহি বিলা ইদনি ওয়ালিদিন ওয়ালা গরিমিন ওয়া নুসুসু আহমাদা সরিহাতুন বিহাদা কোন সন্দেহের অবকাশ নেই যে যদি শত্রুরা মুসলিম ভূমিতে প্রবেশ করে তখন ক্রমানুসারে নিকটবর্তীদের উপর জিহাদ ওয়াজিব হয়ে যায় কেননা সকল মুসলিম ভূখণ্ড একটি ভূখণ্ডের ন্যায় পিতা ও ঋণদাতার অনুমতি ব্যতীতই সেখানে যুদ্ধের জন্য গমন করা ওয়াজিব হয়ে যায় আর এই ব্যাপারে ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইর ফতোয়া সুস্পষ্ট অর্থাৎ ইমাম ইমনে তাইম রহমতুল্লাহ আলীর বক্তব্য থেকে বোঝা গেল যে ফুকাহ ইকরামের বক্তব্য হল রক্ষণাত্মক জিহাদের ক্ষেত্রে খলিফা কিংবা রাষ্ট্রপ্রধান কিংবা রাষ্ট্র কোনটি পূর্ব শর্ত নয় বরং প্রত্যেকের উপরই ওয়াজিব তার সাধ্যমত প্রতিরোধ করা সুতরাং সন্তান তার বাবার কাছে স্ত্রী তার স্বামীর কাছে ঋণ গ্রহিতা তার ঋণদাতার কাছে অনুমতি চাইবে না অথচ অনুমতি ও আনুগত্যে এরা সকলেই আমিরের তুলনায় বেশি হকদার ছিল তাই এখন খলিফা কিংবা রাষ্ট্রপ্রধানের বিদ্যমানতা শর্ত হওয়া তো দূরের কথা বরং সে বিদ্যমান থাকা সত্ত্বেও তার কাছ থেকে অনুমতি গ্রহণ করা শর্ত না এ ব্যাপারে একই বক্তব্য উঠে এসেছে আর অসংখ্য আলিম ও ইমাম গুণের বক্তব্যে ইমাম হাজর রহিমাহুল্লাহ বলেন মুসলিম জিহাদু আলা কুল্লি মান ইউমকিনুহু পিতা মাতার অনুমতি ব্যতীত জেহাদ বৈধ হবে না কিন্তু যদি শত্রুরা কোনো মুসলিম সম্প্রদায়ের উপর আক্রমণ করে তাহলে যে ব্যক্তি তাদের সাহায্য করতে সক্ষম তার উপর ফরজ হলো তাদের সাহায্যে এগিয়ে যাওয়া লক্ষ্য করুন ইমাম হাজম বলছেন যে ব্যক্তি সাহায্য করতে সক্ষম তার উপর ফরজ হলো জিহাদে এগিয়ে যাওয়া ফরদুন আলা কুল্লিমান ইউমকিনুহু যে ব্যক্তি সাহায্য করতে সক্ষম তার উপর ফরজ হলো জিহাদে এগিয়ে যাওয়া আবু বকর জাসাস রহিমহুল্লাহ বলেন وما علوم في اعتقاد جميع المسلمين أنه إذا خاف أهل السجور من العدو ولم تكن فيهم مقاومة لهم فخافوا على بلادهم وأنفسهم وذراريهم أن الفرض على كافة الأمة أن ينفر إليهم من يكف عاديتهم عن المسلمين وهذا لا خلاف فيه بين الأمة إذ ليس من قول أحد من المسلمين إباحة القعود عنهم حتى يستبيحوا دماء المسلمين وسبا ذراريهم সকল মুসলিমদের প্রসিদ্ধ আকিদা হলো যখন সীমান্তবর্তী মুসলিমরা শত্রুর আশঙ্কা করবে আর তাদের মাঝে শত্রু প্রতিরোধের ক্ষমতা বিদ্যমান না থাকবে তারা নিজ পরিবার পরিজন দেশ ও জানের ব্যাপারে শঙ্কাগ্রস্ত হবে এমত অবস্থায় পুরো উম্মার উপর ফরজ হয়ে যায় যে ব্যক্তি শত্রুদের ক্ষতি থেকে মুসলিমদের রক্ষা করতে সক্ষম সে জিহাদে বের হয়ে যাবে এই ব্যাপারে উম্মার মাঝে কোনো দ্বিমত বিদ্যমান নেই কেননা তাদেরকে সাহায্য না করে বসে থাকা বৈধ এটা কোনো মুসলিমের কথা হতে পারে না যখন নাকি শত্রুরা মুসলিমদের রক্ত প্রবাহিত করছে ও তাদের পরিবার পরিজনকে বন্দী করছে আবারও দেখুন ইমাম আবু বকর জাসাসও বলেছেন রাহিমাহুল্লাহ শত্রু যখন মুসলিমদের ভূখণ্ড আক্রমণ করবে এবং ওই অঞ্চলের মুসলিমদের সাহায্যের প্রয়োজন হবে তখন পুরো উম্মার উপর জিহাদ ফরজ হয়ে যায় এবং সাধ্যমত সকলকে এতে অংশগ্রহণ করতে হবে লক্ষ্য করুন তিনি এখানে রাষ্ট্র রাষ্ট্রপ্রধান কিংবা অন্য কোনো শর্তই আনেননি ইমাম নবী রহমতুল্লাহ আলী বলেছেন ওয়াল জিহাদু ফরজু আইনিন আলা কুল্লি মুসলিমিন ইদান তাহাকাত হরমাতুল মুসলিমিন ফি আই বালাদিন ফিহি لا إله إلا الله محمد رسول الله لقول الله تعالى انفروا خفافا وثقالا ولقول معمر كان مكحول يستقبل القبلة ثم يحلف عشر أيمان أن الغزو واجب ثم يقول إن شئتم زدتكم যে শহরের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ বিদ্যমান তাতে যদি মুসলিমদের সম্মানহানি করা হয় তাহলে মুসলিমদের উপর জিহাদ ফরজা আইন হয়ে যায় আল্লাহ সুবাহ বলেন ইংফিরু কলা তোমরা হালকা হও ভারী হও বের হয়ে পড়ো মোহাম্মদ রহমতুল্লাহ আলী বলেন মাখুল রহমতুল্লাহ আলী কেবলামুখী হয়ে দশ বার কসম করে বলতেন যুদ্ধ ওয়াজিব তোমরা যদি চাও তাহলে আমি আরো বেশি করতে পারি তিনি আরো বলেন আজরবুসানি আল জিহাদ আল্লাহ আইনিন فإذا وطئ الكفار بلدة للمسلمين أو أطلوا عليها ونزلوا بابها قاصدين ولم يدخلوا صار الجهاد فرض عين ويجوز أن لا يحوج المزوجة إلى إذن الزوج كما لا يحوج إلى إذن السيد ولا يجب في هذا النوع استئذان الوالدين وصاحب الدين জিহাদ ফরজা আইন হওয়ার দ্বিতীয় প্রকার হলো যদি কুফাররা মুসলিমদের কোনো ভূমিতে আক্রমণ করে অথবা আক্রমণের উদ্দেশ্যে আগে বারে ও সীমান্তে জমা হয় কিন্তু প্রবেশ না করে তাহলে জিহাদ ফরজা আইন হয়ে যাবে আর এক্ষেত্রে স্ত্রীর জন্য স্বামীর অনুমতি এমনি ভাবে গোলামের জন্য মনিবের অনুমতির প্রয়োজন পড়বে না অর্থাৎ ইমাম নবী রহমতুল্লাহ বলছেন শত্রু যখন মুসলিম ভূখণ্ড আক্রমণ করে এবং ওই অঞ্চলের মুসলিমদের সাহায্যের প্রয়োজন হয় তখন জিহাদ পুরো উম্মতের সবার জন্য ফরজ আইন হয়ে যায় এক্ষেত্রে স্ত্রীর জন্য স্বামীর অনুমতির প্রয়োজন নেই গোলামের জন্য পর্যন্ত মনিমের অনুমতির প্রয়োজন নেই ইমাম কুর্তুবী রহমতুল্লাহ আলাই বলেছেন অকদে তাকুন হালাতুন ইয়াজিবু ফিহা নাফিরুল কুল্লি وهي الرابعة وذلك إذا تعين الجهاد بغلبة العدو على قتل من الأقطار أو بحلوله بالعقر فإذا كان ذلك وجب على جميع أهل تلك أهل تلك الدار أن ينفروا ويخرجوا إليه خفافا وثقالا شبابا وشيوخا كل على قدر طاقته من كان له أب بغير ابنه ومن لا أب له ولا يتخلف أحد يقدر على الخروج من مقاتل أو مكسر فإن عجز أهل تلك البلدة عن القيام بعدوهم كان على من قاربهم وجاورهم أن يخرجوا على حسب ما لزم أهل تلك البلدة حتى يعلموا أن فيهم طاقة على القيام بهم ومدافعتهم কোনো কোনো সময় অবস্থা এমন দাঁড়ায় যখন সকলের জিহাদে বের হয়ে পড়া আবশ্যক হয়ে পড়ে আর এটি হচ্ছে চতুর্থ নাম্বার অবস্থা আর এটি তখন যখন শত্রুরা আমাদের কোনো একটি ভূখণ্ডে বিজয় লাভের কারণে অথবা সীমান্তে অবতরণ করার কারণে যখন জিহাদ পর্যায়ে আইন হয়ে যায় আর যখন এমনটি হবে তখন ওই ভূখণ্ডের সকল অধিবাসীদের উপর জিহাদে বের হয়ে পড়া ওয়াজিব হয়ে যাবে হালকা হোক ভারী হোক যুবক হোক বৃদ্ধ হোক প্রত্যেকে নিজ নিজ সামর্থ্য অনুযায়ী যার পিতা আছে পিতার অনুমতি ব্যতীত বের হয়ে যাবে আর যার পিতা নেই সেও বের হবে বের হতে সক্ষম এমন কোনো ব্যক্তি পিছনে থেকে যাবে না চাই সে যোদ্ধা হোক অথবা সৈন্য সংখ্যার মাঝে আধিক্য ঘটার যদি ওই ভূখণ্ডের অধিবাসীরা শত্রুর মোকাবেলায় অপারগ হয় তাহলে যারা তাদের নিকটবর্তী ও পার্শ্ববর্তী রয়েছে তাদের উপর দায়িত্ব বর্তাবে আক্রান্ত ভূখণ্ডের অধিবাসীদের প্রজন অনুপাতে বের হয়ে পড়া যতক্ষণ না তারা জানতে পারে তারা শত্রুর মোকাবেলা ও প্রতিরোধ করতে সক্ষমতা অর্জন করেছে এটাই হচ্ছে জিহাদ ফরজা আইন হওয়ার অর্থ যখন আগ্রাসী শত্রু কোন মুসলিম ভূখণ্ড আক্রমণ করে এবং ওই ভূখণ্ডের মুসলিমদের সাহায্যের প্রয়োজন হয় তখন জিহাদ ফরজা আইন হয়ে যায় সুতরাং যদি এক্ষেত্রে জিহাদ শুদ্ধ হওয়ার জন্য কোন শর্ত থাকতো যেমন খলিফা বিদ্যমান থাকা বা রাষ্ট্রপ্রধানের অনুমতি গ্রহণ করা তাহলে শত্রুরা মুসলমানদের উপর আক্রমণ করার সময় কখনই তা ফরজা আইন হতো না অথচ উম্মার কোন আলিমী একতার প্রবক্তা না এ কারণে মাওয়ার্দি রহিমহুল্লাহ বলেছেন ফরজে কেফায়া জিহাদ পরিচালনা করবেন খলিফা যে যাবৎ না তা ফরজে আইন হয়ে যায় এ ব্যাপারে আরো অসংখ্য উদ্ধৃতি রয়েছে যার সবগুলো এখানে আনা সম্ভব না তবে আশা করি সত্যান্বেষী দর্শক শ্রোতাদের জন্য এটুকু যথেষ্ট হবে ফুকাহামের কিতাবে জিহাদ অধ্যায়ে জিহাদ ওয়াজিব হওয়ার শর্ত জিহাদ কার উপর ওয়াজিব হবে এবং কখন ওয়াজিব হবে ইত্যাদি সব কিছু লেখা রয়েছে কিন্তু সেখানে খলিফা বা রাষ্ট্রপ্রধান বিদ্যমান থাকাকে শর্তারোপ করা হয়নি কেউ এই শর্ত আরোপ করেননি যা আমাদের এই শেখগণ ও তাদের অনুসারীরা আরোপ করছেন যারা এসব শর্ত তৈরি করছেন তাদের আল্লাহ রাসুল সাল্লাহ আলী আসাল্লামের একটি কথা আমরা স্মরণ করিয়ে দিতে চাই রাসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন মা বালা আকুয়ামি তুনা শুরুতন লাইসা ফি কিতাবিল্লাহ মানিশতারাত শর্তন লাইসা লোকদের কি হলো যে তারা আল্লাহর কিতাব বহির্ভূত বিষয় সমূহকে শর্তারোপ করছে যে ব্যক্তি আল্লাহর কিতাব বহির্ভূত কোন বিষয়কে শর্তারোপ করবে তাও কার্যকর তা বাতি ইমাম আব্দুর রহমান বিন হাসান বিন মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ এই সংশয়ের অসারতা বর্ণনা করতে গিয়ে বলেছেন কিতাবিন আম বিআইয়ি হুজ্জাতিন আন্নাল জিহাদ আলা ইয়াজিবু ইল্লা মা ইমামিন মুত্তাবিঈন هذا من الفرية في الدين والعدول عن سبيل المؤمنين والأدلة على بطلان هذا القول أشهر من أن تذكر من ذلك عموم الأمر بالجهاد والترغيب فيه والوعيد في تركه কোন কিতাব বা কোন দলিল দ্বারা এটা প্রমাণিত হলো যে আমির না থাকলে জিহাদ ওয়াজিব হয় না এটা দিনের ব্যাপারে কুচ্ছা রটানো ও মুসলমানদের পথ পরিহারের নামান্তর এই বক্তব্যটির অসারতা প্রমাণিত করার জন্য দলিলের অপেক্ষা রাখে না তন্মধ্যে একটি হল জিহাদের আদেশ ও উচ্ছামূলক আয়াত হাদিসগুলো এবং জিহাদ ত্যাগের নিষেধ ও হুঁশিয়ারিমূলক আয়াত হাদিসগুলো উল্লেখিত শর্তমুক্ত থাকা হাসান সিদ্দিক রহিমহুল্লাহ জিহাদ সম্বন্ধে বলেন হাদা ফারিদাতুম মিন ফারাইদিদ্দিন أوجبها الله على عباده من المسلمين من غير تقيد بزمان أو مكان أو شخص আগল আউ জৌ ইহা দিনের ফরাজ সমূহের মধ্য থেকে একটি ফরজ আল্লাহ সুবাহ তা তার মুসলমান বান্দাদের উপর ফরজ করেছেন কোন স্থান বা কাল বা ইনসাফ বা জুলুম বা ব্যক্তির সহিত সীমাবদ্ধ করা ব্যতীত সুতরাং জিহাদ কেয়ামত পর্যন্ত চলবে চাই শাসক বা রাষ্ট্রপ্রধান থাকুক বা না থাকুক চাই সেখানে ঝান্ডা বিদ্যমান থাকুক বা না থাকুক সাহাবি আবু বসির রদিয়াল্লাহ তালা আনহুর ঘটনা উল্লেখ করে আব্দুর রহমান বিন হাসান রহিমাহুল্লাহ এই ঘটনা দ্বারা দলিল পেশ করে বলেন فهل قال رسول الله صلى الله عليه وسلم أخطأتم في قتال قريش لأنكم لستم مع إمام سبحان الله ما أعظم مضرة الجهل على أهله রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম কি তাদেরকে বলেছেন যে কুরাইশদের সাথে লড়াই করে তোমরা ভুল করেছ কেননা তোমরা তো কোনো খলিফার অধীনে নও আশ্চর্য মূর্খতা মূর্খতের জন্য কতটা ক্ষতিকারক হতে পারে সাহাবি আবু বসির রদি আল্লাহ আনহুর ঘটনা শাসক ছাড়া জিহাদ নেই এই বিভ্রান্তির বিরুদ্ধে অত্যন্ত শক্তিশালী একটি দলিল এ বিষয়ে আমাদের পৃথক একটি আলোচনা আছে আগ্রহী দর্শক দয়া করে সেটি দেখে নিন ভিডিওটির লিঙ্ক আমরা এখানে যুক্ত করে দিচ্ছি মজার বিষয়টি হলো উপরে আমরা শেখ আবু বকর জাকারিয়ার কথা শুনেছি যারা বর্তমানে জিহাদ ফরজ হবার কথা বলে জিহাদের দিকে আহ্বান করেন এই বক্তব্যে তাদেরকে তিনি খারেজি তাকফিরি বিভিন্ন কিছু বলেছেন এই মধ্যে যারা বেশ বের করেছেন ফেতনাবাস এরা তাকফিরি এরা ফেতনা করছে দুনিয়ার খাওয়ারে যারা খাওয়ারের পথ বের করতেছে এরা কিন্তু বক্তব্যের এক পর্যায়ে গিয়ে তিনিও স্বীকার করেছেন যে আগ্রাসী শত্রুর আক্রমণ আসলে জিহাদের জন্য রাষ্ট্রপ্রধানের প্রয়োজন নেই হ্যাঁ যখন আক্রমণ এসে যাবে তখন যদি ক্ষমতা থাকে তখন আর রাষ্ট্রপ্রধান থাকবে না যেমন আমার আক্রমণ আসছে কথার কথা কোন দেশ থেকে বাংলাদেশ আমার ক্ষমতাকে দাঁড়াবো শেখ এখানে কথাটি উপস্থাপন করেছেন এইভাবে যে কোন দেশ থেকে বাংলাদেশের উপর আক্রমণ আসলে তখন জিহাদের জন্য রাষ্ট্রপ্রধান শর্ত না যাদের ক্ষমতা থাকবে তারা জিহাদ করবে আর যাদের ক্ষমতা নেই তারা হিজরত করবে তার এই কথাটি সম্পূর্ণ সঠিক নয় কারণ একরামের বক্তব্য থেকে আমরা দেখলাম আগ্রাসী কাফের যে কোনো মুসলিম ভূখণ্ড আক্রমণ করলে এবং আক্রান্ত ভূমির মুসলিমরা সেই আক্রমণ মোকাবেলায় সক্ষম না হলে জিহাদ পর্যায়ক্রমে পুরো পৃথিবীর মুসলিমদের উপর ফরজ আইন হয়ে যাবে আমরা বিভিন্ন মাঝাবের ইমামগণের বক্তব্য দেখলাম কেউই বলেননি যে আপনি যেই ভূখণ্ডে থাকেন কেবল সেই ভূখণ্ড আক্রান্ত হলে জিহাদ আপনার উপর ফরজ বরং সকলেই বলেছেন যে কোনো মুসলিম ভূখণ্ড আক্রান্ত হলেই এই হুকুম প্রযোজ্য এই বিষয়টি পরিষ্কার করার পর আমরা শেখ আবু বকর জাকারিয়া সহ অন্যান্য শাইখগণকে বিনীতভাবে কিছু প্রশ্ন করতে চাই আফগানিস্তানে আমেরিকা ও নেতো জোটের হামলা কি মুসলিম ভূখণ্ডে আগ্রাসী কাফেরদের আক্রমণ নয় ইরাকে আমেরিকার হামলা কি মুসলিম ভূখণ্ডে আগ্রাসী কাফেরের আক্রমণ নয় সিরিয়াতে আমেরিকা ও রাশিয়ার হামলা কি মুসলিম ভূখণ্ডে আগ্রাসী কাফিরের আক্রমণ নয় মালিতে ফ্রান্সের হামলা কি মুসলিম ভূখণ্ডে আগ্রাসী কাফিরের আক্রমণ নয় সোমালিয়াতে রাষ্ট্রপতি খ্রিস্টানদের হামলা এবং আফ্রিকান ইউনিয়নের হামলা কি মুসলিম ভূখণ্ডে আগ্রাসী কাফিরদের আক্রমণ নয় বাইতুল মাকদিস সহ ফিলিস্তিনের ভূখণ্ডের উপর জায়নিস্ট ইহুদিদের কবজা ও মুসলিমদের জানমাল ও ইজ্জতের উপর নিরন্তর আক্রমণ কি মুসলিম ভূখণ্ডে আগ্রাসী কাফিরের আক্রমণ নয় কাশ্মীরের উপর মালাউন মুশিকদের কবজা ও মুসলিমদের জানমাল ও ইজ্জতের উপর নিরন্তর আক্রমণ কি মুসলিম ভূখণ্ডে আগ্রাসী কাফিরের আক্রমণ নয় আর এই বিষয়টি কি স্পষ্ট নয় যে এ সকল ভূখণ্ডের মুসলিমরা নিজেরা এই আক্রমণের মোকাবেলা করতে সক্ষম না অতএব হে শাইখ হে শাহেকগণ সালফে সালেহীন ও পূর্ববর্তী ইমামগণের বক্তব্যের আলোকে আমাদের জানান যে এই ব্যাপারে হুকুম কি অথবা আমাদের জানান কোন সেই ফিক্ষের কিতাব যেখানে লেখা আছে একমাত্র বাংলাদেশে আক্রান্ত হলেই জিহাদ ফরজা আইন আর অন্য মুসলিম ভূখণ্ড আক্রান্ত হলে তা ধর্তব্য নয় প্রিয় মুসলিম ভাই ও বোনেরা আপনারা শেখ কাজী ইব্রাহিম শেখ আবদুল্লাহ জাহাঙ্গীর শেখ মঞ্জুর এলাহি শেখ আবু বকর জাকারিয়া শেখ ইমাম হোসেন ও শেখ ফাইজির বক্তব্য শুনলেন তারপর এই ব্যাপারে পূর্ববর্তী ইমামগণের বক্তব্য আপনারা শুনলেন দেখুন কোরআন ও সুন্না অনুযায়ী সঠিক পথের উপর যারা জিহাদের দিকে আহ্বান করবেন তাদের বক্তব্য ইমাম আবদুল্লা আজম রহমতুল্লাহ আলাই তার বিখ্যাত ফতোয় বলেছেন প্রতিরোধমূলক জিহাদ অর্থাৎ কাফেরদেরকে আমাদের ভূখণ্ড থেকে বের করে দেয়া ফরজা আইন বরং সবচেয়ে গুরুত্বপূর্ণ ফরজ আর জিহাদ কয়েক অবস্থায় ফরজা আইন হয়ে যায় নাম্বার এক যখন দুদল মুখোমুখি হয়ে সম্মুখ সমরে দাঁড়ায় নাম্বার দুই যখন কাফেররা কোনো একটি ভূখণ্ডে আক্রমণ করে তখন উক্ত ভূখণ্ডের অধিবাসীদের উপর কাফেরদের বিরুদ্ধে কিতাল করা ও তাদেরকে প্রতিরোধ করা ফরজা আইন হয়ে যায় নাম্বার তিন ইমাম যদি কোন গোত্রকে জিহাদের জন্য আহ্বান করেন তাদের উপর বের হয়ে পড়া আবশ্যক হয়ে যায় উপরোক্ত বিষয়গুলোতে সালফে সালেহীন ও তাদের উত্তরসূরিগণ সকল মাঝাবের ফকি মহাদ্দিস ও মুফাসিরগণ ইসলামী ইতিহাসের সর্বকালের সর্বমতের আলেমগণ একমত পোষণ করেছেন যে এই অবস্থায় জিহাদ ফরজা আইন হয়ে যাবে প্রথমে ফরজ হবে ওই সমস্ত ব্যক্তিদের উপর যাদের ভূমিতে কুফাররা আক্রমণ করেছে অতপর যারা আক্রান্ত ভূখণ্ডের কাছাকাছি রয়েছে এরূপ পরিস্থিতিতে জিহাদে বের হওয়ার জন্য সন্তান তার পিতামাতার কাছ থেকে স্ত্রী তার স্বামীর কাছ থেকে গোলাম মনিবের কাছ থেকে ঋণদাতা ঋণগ্রহিতার কাছ থেকে অনুমতি নেওয়ার প্রয়োজন নেই যদি ওই আক্রান্ত ভূখণ্ডের মুসলিমরা সৈন্য সংখ্যা ঘাটতি অথবা অক্ষমতা অথবা গাফলতির কারণে কাফেরদেরকে তাদের ভূমি থেকে বিতাড়িত করতে না পারে তখন এই হুকুমটি তার পার্শ্ববর্তী এলাকার মুসলিমদের উপর বর্তাবে যদি তারাও সক্ষম না হয় তাহলে তাদের নিকটবর্তীদের উপর বর্তাবে যদি তারাও সক্ষম না হয় অথবা গাফলতি করে বসে থাকে তাহলে তাদের পার্শ্ববর্তীদের উপর বর্তাবে এভাবে চক্র বৃদ্ধি হারে ক্রমানুসারে ফরতটি ব্যাপকতা লাভ করবে এমনকি এভাবে পুরো পৃথিবীকে সামিল করে নেবে সকল আলেমগণ একমত পোষণ করেছেন যখন শত্রুরা কোন মুসলিম দেশে আক্রমণ চালাবে তখন ওই দেশের অধিবাসীদের উপর জিহাদ ওয়াজিব হবে তারা যদি অপারগ হয় অথবা অলসতা করে তাহলে তাদের পার্শ্ববর্তীদের উপর সাহায্য করা আবশ্যক হবে এভাবেই আদেশটি বিস্তার লাভ করতে থাকবে এমনকি পুরো পৃথিবী ব্যাপী ব্যাপকতা লাভ করে এটা একটি প্রসিদ্ধ প্রচলিত মাস আলা আর এই ব্যাপারে ওলামাদের মতামত গুলো সুবেদিত প্রিয় দর্শক শ্রোতা আশা করি এই বিষয়টি স্পষ্ট যে তাদের বক্তব্য উম্মতের পূর্ববর্তী হকপন্থী ইমাম ও ফুকাহে কেরামের অবস্থানের সাথে মিলে আর কাদের বক্তব্য নব উদ্ভাবিত يا رب جنبنا الفتن يا رب جنبنا المحن يا رب جنبنا الفتن يا رب جنبنا المحن